এবং যারা আরসের চারপাশে হাজির থাকে তারা সবাই প্রশংসা সহ তাদের রবের পবিত্রতা বর্ণনা করে তার প্রতি ইমান পোষণ করে এবং ইমানদারদের জন্য দোয়া করে তারা বলে হে আমাদের রব তুমি তোমার রহমত ও জ্ঞান দ্বারা সব কিছু পরিবেষ্টন করে আছো তাই মাফ করে দাও এবং দোজখের আগুন থেকে রক্ষা করো যারা তবা করেছে এবং তোমার পথ অনুসরণ করেছে তাদেরকে ربنا وأدخلهم جنات عدن التي عدن التي وعدتهم ومن صلح من آبائهم وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم হে আমাদের রব উপরন্তু তাদেরকে তোমার প্রতিশ্রুত চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করিয়ে দাও আর তাদের বাপ মা স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল তাদেরকেও সেখানে তাদের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 কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন আল্লাহর হাত থেকে তাদের রক্ষাকারী কাউকে পাওয়া যায়নি তাদের এহন পরিণতির কারণ হল তাদের কাছে তাদের রসুল স্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিল আর তারা তা মানতে অস্বীকার করেছিল অবশেষে আল্লাহ তাদের পাকড়াও করলেন নিঃসন্দেহে তিনি অত্যন্ত শক্তিশালী এবং কঠোর শাস্তিদাতার আমি মুসাকে ফিরাউন হামান ও কারণের কাছে আমার নিদর্শনসমূহ এবং আমার পক্ষ থেকে আদিষ্ট হওয়ার সুস্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছিলাম কিন্তু তারা বলল জাদুকর ও মিথ্যাবাদী فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب অতপর যখন সে আমার পক্ষ থেকে সত্য এনে হাজির করল তখন তারা বলল যারা ইমান এনে তার সাথে সামিল হয়েছে তাদের ছেলেদের হত্যা করো এবং মেয়েদের জীবিত রাখো কিন্তু কাফেরদের চক্রান্ত ব্যর্থই হয়ে গেল একদিন ফেরাউন তার সভাসদদের বলল আমাকে ছাড়ো আমি এ মুসাকে হত্যা করব সে তার রবকে ডেকে দেখুক আমার আশঙ্কা হয় সে তোমাদের দিনকে পাল্টে দেবে কিংবা দেশে বিপর্যয় সৃষ্টি করবে মুসা বলল যেসব অহংকারী হিসেবের দিনের প্রতি ইমান পোষণ করে না তাদের প্রত্যেকের মোকাবেলায় আমি আমার ও তোমাদের রবের আশ্রয় গ্রহণ করেছি وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم صادقا يصبكم بعض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 জুলুম করার কোনো ইচ্ছা রাখেন না ويا قوم إني أخاف عليكم يوم التناد يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به حتى إذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا كذلك يذل الله من هو مسرف مرتاب হে কম আমার ভয় হয় তোমাদের উপর ফরিয়াদ ও অনুশোচনা করার দিন না এসে পড়ে যখন তোমরা একে অপরকে ডাকতে থাকবে এবং দৌড়িয়ে পালাতে থাকবে কিন্তু সেখানে আল্লাহর হাত থেকে বাঁচানোর কেউ থাকবে না সত্য কথা হচ্ছে এই যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন তাকে কেউ পথ দেখাতে পারে না এর আগে ইউসুফ তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছিল কিন্তু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 যে ব্যক্তি ইমান এনেছিল সে বলল হে আমার কমের লোকেরা আমার কথা মেনে নাও আমি তোমাদেরকে সঠিক পথের সন্ধান দিচ্ছি হে কম দুনিয়ার এ জীবন তো কয়েকদিনের জন্য একমাত্র আখেরাতেই চিরদিনের আবাসস্থল যে মন্দ কাজ করবে সে যতটুকু মন্দ করবে ততটুকুরই প্রতিফল লাভ করবে আর নারী হোক বা পুরুষ যে নেক কাজ করবে সে যদি ইমানদার হয় তাহলে তারা সবাই জান্নাতে প্রবেশ করবে সেখানে তাদেরকে বেহিসেব রিজিক দেয়া হবে ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد হে কম কি ব্যাপার যে আমি তোমাদেরকে মুক্তির দিকে আহ্বান জানাচ্ছি আর তোমরা আমাকে আগুনের দিকে আহ্বান জানাচ্ছ তোমরা আমাকে আহ্বান জানাচ্ছ যেন আমি আল্লাহর সাথে কুফরি করি এবং সেসব সত্তাকে তার সাথে শরিক করি যাদের আমি জানি না অথচ আমি তোমাদের সে মহাপরাক্রমশালী ও ক্ষমাশীল আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি না সত্য হচ্ছে এই যে তোমরা যে সব জিনিসের দিকে আমাকে ডাকছ তাতে না আছে দুনিয়াতে কোনো আবেদন না আছে আখেরাতে কোনো আহ্বান আমাদেরকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে আর সীমা লঙ্ঘনকারী আগুনে নিক্ষিপ্ত হবে এর ব্যতিক্রম হতে পারে না আজ তোমাদেরকে আমি যা বলছি অচিরেই এমন সময় আসবে যখন তোমরা তা স্মরণ করবে আমি আমার ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি তিনি তার বান্দাদের রক্ষক فوقاه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب النار يعرضون عليها غدوا وعشيا غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب وإذ يتحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار শেষ পর্যন্ত তারা ওই ইমানদারের বিরুদ্ধে যে সব জঘন্য চক্রান্ত করেছে আল্লাহ তালা তাকে তা থেকে রক্ষা করেছেন আর ফেরাউনের সাঙ্গ পাঙ্গরাই জঘন্য আজাবের চক্রে পড়ে গিয়েছে দোজখের আগুন যে আগুনের সামনে তাদেরকে সকাল সন্ধ্যায় পেশ করা হয় কেয়ামাত সংগঠিত হলে নির্দেশ দেয়া হবে ফেরাউনের অনুসারীদের কঠিন আজাবে নিক্ষেপ করো তারপর একটু চিন্তা করে দেখো সে সময়ের কথা যখন এসব লোক দুজকের মধ্যে পরস্পর ঝগড়ায় লিপ্ত হবে যারা দুনিয়ায় দুর্বল ছিল তারা সেসব লোকদের বলবে যারা নিজেদের বড় মনে করত আমরা তো তোমাদের অনুসারী ছিলাম এখন এখানে কি তোমরা আমাদেরকে জাহান্নামের কষ্টের কিছু অংশ থেকে আমাদেরকে রক্ষা করবে قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد وقال الذين في النار لخسنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال বড়ত্বের দাবিদাররা বলবে আমরা সবাই এখানে একই অবস্থায় আছি আর আল্লাহ তার বান্দাদের ব্যাপারে ফায়সালা করে দিয়েছেন ডোজকে নিক্ষিপ্ত এসব লোক জাহান্নামের কর্মকর্তাদের বলবে তোমাদের রবের কাছে দোয়া করো তিনি যেন একদিনের জন্য আমাদের আজাব হ্রাস করেন তারা বলবে তোমাদের রাসুলগণ কি তোমাদের কাছে স্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আসেনি তারা বলবে হ্যাঁ জাহান নামের কর্মকর্তারা বলবে তাহলে তোমরাই দোয়া করো তবে কাফেরদের দোয়া ব্যর্থই হয়ে থাকে إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب بني إسرائيل الكتاب هدى وذكرى لأولي الألباب নিশ্চিত জানো আমি এ পার্থিব জীবনে আমার রসুল ও ইমানদারদের অবশ্যই সাহায্য করি এবং যেদিন সাক্ষীদের পেশ করা হবে সেদিনও করব যেদিন ওজোর ও যুক্তি পেশ জালেমদের কোনো উপকারে আসবে না তাদের উপর লানত পড়বে এবং তাদের জন্য হবে জঘন্যতম ঠিকানা অবশেষে দেখো আমি মুসাকে পথ নির্দেশনা দিয়েছিলাম এবং বনি ইসরায়েলদের এমন এক কিতাবের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি যা ছিল বুদ্ধিমান ও জ্ঞানীদের জন্য হেদায়েত ও নসিহত فاصبر إن وعد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 বিভ্রান্ত করা হচ্ছে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত আল্লাহই তো সেই সত্তা যিনি পৃথিবীকে অবস্থান স্থল বানিয়েছেন এবং উপরে আসমানকে গম্বুজ বানিয়ে দিয়েছেন যিনি তোমাদের আকৃতি নির্মাণ করেছেন এবং অতি উত্তম আকৃতি নির্মাণ করেছেন যিনি তোমাদেরকে পবিত্র জিনিসের রিজিক দিয়েছেন সে আল্লাহ তোমাদের রথ অপরিসীম কল্যাণের অধিকারী তিনি বিশ্বজাহানের রব তিনি هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي তিনি চিরঞ্জীব তিনি ছাড়া কোনো উপাস্য নেই তোমাদের দিন তার জন্য নিবেদিত করে তাঁকেই ডাকো গোটা সৃষ্টি জগতের রব আল্লাহর জন্যই সব প্রশংসা হে নবী এসব লোককে বলে দাও আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো আমাকে সেসব সত্তার দাসত্ব করতে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 করেন যাতে তোমরা বৃদ্ধাবস্থায় উপনীত হও তোমাদের কাউকে আগেই ফিরিয়ে নেওয়া হয় এসব কাজ করা হয় এজন্য যাতে তোমরা তোমাদের নির্ধারিত সময়ের সীমায় পৌঁছতে পারো এবং যাতে প্রকৃত সত্য উপলব্ধি করতে পারো তিনি প্রাণ সঞ্চারকারী এবং তিনি মৃত্যুদানকারী তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে শুধু একটি নির্দেশ দেন যে তা হয়ে যাক আর তখনই তা হয়ে যায় ألم تر إلى الذين يجادلون في آيات الله أما يصرفون الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون والسلاسل يسحبون في الحميم ثم في النار يسجرون তুমি কি সেসব লোকদের দেখনি যারা আল্লাহর বিধানাবলী নিয়ে ঝগড়া করে তাদেরকে কোথা থেকে ফেরানো হচ্ছে যারা এই কিতাবকে অস্বীকার করে এবং আমি আমার রসুলদের যা দিয়ে পাঠিয়েছিলাম তাও অস্বীকার করে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 এদেরকে আমার কাছে ফিরে আসতে হবে হে নবী তোমার আগে আমি বহু রসুল পাঠিয়েছিলাম আমি তাদের অনেকের কাহিনী তোমাকে বলেছি আবার অনেকের কাহিনী তোমাকে বলিনি আল্লাহর হুকুম ছাড়া কোনো নিদর্শন দেখানোর ক্ষমতা কোনো রসুলেরই ছিল না অতপর যখন আল্লাহর হুকুম এসেছে তখন ন্যায়সঙ্গতভাবে ফায়সলা করা হয়েছে এবং ভ্রান্ত কাজে লিপ্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়েছে الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون ويريكم آياته فأي آيات الله تنكرون আল্লাহ তোমাদের জন্য এসব গৃহপালিত পশু সৃষ্টি করেছেন যাতে তোমরা এসব পশুর কোনটির পিঠে আরোহণ করতে পারো এবং কোনটির গোষ্ঠ খেতে পারো এসবের মধ্যে তোমাদের জন্য আরো অনেক কল্যাণ নিহিত আছে তোমাদের মনে যেখানে যাওয়ার প্রয়োজন অনুভূত হয় এসবের পিঠে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 চেয়ে অধিক শক্তিশালী ছিল এবং পৃথিবীর বুকে এদের চেয়ে অধিক জাঁকালো নিদর্শন রেখে গেছে তারা যা অর্জন করেছিল তা শেষ পর্যন্ত তাদের কাজে লাগেনি তাদের রসুল যখন সুস্পষ্ট নিদর্শনাদি নিয়ে তাদের কাছে এসেছিলেন তখন তারা নিজের কাছে বিদ্যমান জ্ঞান নিয়ে মগ্ন ছিল এবং যে জিনিস নিয়ে তারা বিদ্রুপ করত সে জিনিসের আবর্তেই তারা পড়ে গিয়েছিল তারা যখন আমার আজাব দেখতে পেল তখন চিৎকার করে বলে উঠল আমরা এক ও লা শরিক আল্লাহকে মেনে নিলাম আর যেসব উপাস্যদের আমরা শরিক করতাম তাদের অস্বীকার করলাম কিন্তু আমার আজাব দেখার পর তাদের ইমান গ্রহণ কোনো উপকারে আসার নয় কারণ এটাই আল্লাহর সুনির্ধারিত বিধান যা সবসময় তার বান্দাদের মধ্যে চালু ছিল সে সময় কাফেররা ক্ষতির মধ্যে পড়ে গেল